এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব নিয়ামাত এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব নিয়ামাত এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব নিয়ামাত তাই তো আমি তোমাকে চাই প্রভু তাই তো আমি তোমাকে চাই প্রভু চাই যে সরল সঠিক পথ এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব তোমার ইশারায় আমার জীবন তোমার ইশারায় হবে মরম তৌফিক দিও মোরে সর্বসময় রাখতে পারি যেন তোমার শরণ তোমার ইশারায় আমার জীবন তোমার ইশারায় হবে মরণ তৌফিক দিও মোরে সর্বসময় ডাকতে পারি যেন তোমায় শরণ তোমার ইশারায় আমার জীবন তোমার ইশারায় হবে মরণ তৌফিক দিও সর্ব সর্বসময় ডাকতে পারি যেন তোমায় শরণ কভু যদি বিপথে যাই আমি কভু যদি বিপথে যাই আমি কর আমায় হে ফাজাত এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব তাই তো আমি তোমাকে চাই প্রভু তাই তো আমি তোমাকে চাই প্রভু চাই যে সরল সঠিক পথ এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব সাগর পাহাড় আর ঝর্ণা নহর পেয়েছি সবই তোমার দানে সারা জীবন তাই সুরে সুরে গাইব যে গান আমি তোমার সানে সাগর পাহাড় আর ঝর্ণা নহ পেয়েছি সবই তোমার দানে সারা জীবন তাই সুরে সুরে গাইব যে গান আমি তোমার সানে সাগর পাহাড় আর ঝর্ণা নহ পেয়েছি সবই তোমার দানে সারা জীবন তাই সুরে সুরে গাইব যে গান আমি তোমার সানে দিন রজনী করতে পারি যেন দিন রজনী করতে পারি যেন শুধুই তোমার ইবাদত এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব তাই তো আমি তোমাকে চাই প্রভু তাই তো আমি তোমাকে চাই প্রভু চাই যে সরল সঠিক পথ এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনি আমার এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনি আমার তাই তো আমি তোমাকে চাই প্রভু তাই তো আমি তোমাকে চাই প্রভু চাই যে সরল সঠিক পথ এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব নিয়ামা এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তব